দিকে তাকাই দেখতে পাব সেখানে কাপের মসজিদ মুনাফিকদের অবস্থাগুলো বর্ণনা করা হয়েছে বিশেষ করে মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হয়েছে যুগে যুগে এই শ্রেণীর লোকেরাই দিনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই জন্য কোরআন মজিদের চূড়ান্ত সিদ্ধান্তকারী সুরা প্রায় শেষ দিকের সুরা এই সুরায় তবাতে এই বিষয়টি ভাবে বর্ণনা করা হয়েছে বলতে গেলে মোনাফিকদের তাদের অবস্থা এমনভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাদের অন্তরের মধ্যে লুকানো যে আপিদা বিশ্বাসগুলো মনের কথাগুলো সেগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে যেগুলো তারা মূলত প্রকাশ করে না অন্তরে গোপন ডাকে সেইগুলো আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আর তাদের কর্মকাণ্ডগুলো ছোট থেকে বড় কোনো কিছু বাদ দেওয়া হয়নি যাতে করে মমিনগণ এদেরকে চিনতে পারে বুঝতে পারে এবং এদের থেকে নিরাপদ থাকতে পারে মুমিনগণ তাদের দিনের পথে চলতে গিয়ে মুনাফেকদের ধোকায় যেন তারা নিজেরা পতিত না হয় এই জন্য আল্লাহ সুবাহ এই সুরাতে মুনাফিকদের সামগ্রিক অবস্থা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন তো ইতিমধ্যে যা বিষয়ে আলোচনা হয়েছে তাদের আকিদা বিশ্বাস এবং তাদের কর্ম সংক্রান্ত বিষয়ে সেগুলো তো পূর্বে আলোচনা হয়েইছে আজকের এই আয়াতে আল্লাহ সুবাহ বলছেন এই সকল মনে মুনাফেকরা কি জানে না যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান নাম এটা মূলত আল্লাহ একটা ধমক তাদেরকে দিয়েছেন এই মুনাফেকরা মূলত আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে বাহ্যত তারা ইমানের পরিচয় নিয়ে মুসলমানদের মধ্যেই মুসলিম পরিচয়ে বসবাস করে কিন্তু তারা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করেনি ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য দিন এই সত্য দিনকে সত্য দিন হিসাবে দিন হক হিসাবে তারা বিশ্বাস করে না বরং তারা তাদের নিজেদের দুনিয়ার স্বার্থের কারণে মুসলিম পরিচয়টা তারা মাত্র ব্যবহার করে উদ্দেশ্য এখানে আল্লাহ রেজামন্দি নয় এটাকে এখানে আল্লাহ রাসুলের সন্তুষ্টি তাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য নয় যে দিনের পথে তারা পরিচালিত হয়ে তারা জান্নাতে যাবে এটাও তাদের নয় বরং দুনিয়ার স্বার্থে এরা দুনিয়ার মজাটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দুনিয়ায় কিভাবে তারা মর্যাদা লাভ করতে পারে দুনিয়া সুযোগ সুবিধা লাভ করতে পারে এই দুনিয়ার মোহটাই তাদের সবচেয়ে বেশি আর এই ইসলামের পরিচিতিটা নিলে মুসলিম পরিচয়টা ধারণ করলে এই পরিচয়ের কারণে তারা দুনিয়ায় কিছু সুযোগ সুবিধা পাবে এই জন্য শুধুমাত্র তাদের মুসলিম পরিচয় দেওয়া বুঝে শুনে আন্তরিকভাবে আসলে তারা ইসলামের পথে চলতে রাজি নয় এই সকল লোকদের কথাই বলা হয়েছে যদিও তারা নিজেরা প্রকাশ্যভাবে নিজেদেরকে মুসলিম প্রকাশ করে মানুষের মধ্যে প্রকাশ করে সে মুসলিম মুসলমানদের বাহ্যিক কিছু আমলও তারা করে যা তারা মানুষ বুঝতে পারে এরা মুসলিম তথাপিও তাদের কর্মটা হল আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করা যেমন হজরতে কাতাদা রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত একটা লোক বলছে যে আমাদের নেতা সর্দার যারা রয়েছেন এরা অত্যধিক বিচক্ষণ এবং বুদ্ধিমান যেই কারণে তারা রাসুলের কথার মধ্যে যে অসারতা আছে এটা যে সত্য নয় তারা বুঝতে পারে এই জন্য এই সত্য এই তাদের এই মিথ্যা কথাগুলো তারা গ্রহণ করে না রাসুল্লাহ সাল্লাহামের এই দিন হকের দাওয়াতকে সে মিথ্যা প্রতিপন্ন করছে আর তাদের নেতা সরকার যারা দিনের বিরোধিতা করে অর্থাৎ প্রকাশ্যরা মুসলিম ধারণ করে আছে মোনাফিক সে তার ওই নেতাদের প্রশংসা করছে এরা অত্যধিক বিচক্ষণ বুদ্ধিমান এই জন্য তারা বিরোধিতা করছে যদি রাসুলের কথা সত্যই হতো আর আমাদের নেতারা এটা গ্রহণ না করত তাহলে এরা তো গাদার মতো হয়ে যেত এই কথাটা বলার পর একজন মুসলিম শুনে ফেললেন তিনি তাকে বললেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যা বলছেন তা অবশ্যই সত্য আর তোমাদের নেতারা গাদার চেয়েও নিকৃষ্ট তুমি মনে করছো রাসুলের কথা গ্রহণ না সত্য হলে তারা যদি গ্রহণ না করত তাহলে তারা গাদার মতো হয়ে যেত বরঞ্চ তো আসলের কথা সত্য আর তারা গ্রহণ না করার কারণে শুধু গাদা নয় এরা গাদার চেয়ে আরো নিকৃষ্ট এইভাবে বিভিন্ন সময়ে মোনাফিকরা তারা গোপনে গোপনে তাদের বিভিন্ন ধরনের মনের কথাটা প্রকাশ করে ফেলত কোথাও কোথাও প্রকাশ করে ফেলত তাদের মোনাফিকদের সর্দারদের মধ্যে তখন প্রধানত যেগুলো ছিল যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেখানের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আর এটা বড় কারণও ছিল যে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের হিজরতের পূর্বে মদিনাবাসী তার মাথায় রাজ মুকুশ বরানোর জন্য তারা তাকে তৈরি করে রেখেছিল সকলে সম্মতি দিয়েছিল আর রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের হিজরত করে মদিনায় চলে আসার কারণে তার এই রাজমুকুট করা হল না এই জ্বালায় সে মরছিল এই জন্য দেখল যে অধিকাংশ মানুষ যেহেতু ইমান এনে ফেলেছে এখন সবচেয়ে নিরাপদ হল এখানে সম্মানের সাথে থাকার জন্য প্রকাশ্যভাবে মুসলমান হয়ে যাওয়া এই মনে করি সে মুসলমান হয়েছিল এইভাবেই মদিনার বিভিন্ন গুত্রপতিরা এ সময় মুনাফেকরা ছিল যারা প্রকাশ্যভাবে তারা তাদের নেতৃত্ব টিকে রাখার জন্য তারা মুসলমান হয়েছিল কিন্তু কিছু অনুসারী তাদের মধ্যে রয়ে গিয়েছিল ব্যক্তিগত ভক্ত এই সর্দারদের ব্যক্তিগত অনুসারী হিসাবে কিছু রয়ে গিয়েছিল যারা নেতাদের অনুসরণ করে গোপনে গোপনে তাদের কথা মতোই চলত আর প্রকাশ্য তারা মুসলিম ছিল কিন্তু যেহেতু তারা অন্তর থেকে ইসলাম আনেনি এই মনের সেই ক্ষোভটা মাঝে মধ্যে তাদের অনিচ্ছা সত্ত্বেও প্রকাশ হয়ে পড়ত এই ধরনের মানসিকতা তাদের অন্তরের মধ্যে যা ছিল তারা গোপন করে রাখত এই কথাগুলি আল্লাহ এক এক করে প্রকাশ করে দিচ্ছেন যে এই মুনাফিকরা তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম তাদেরকে যে ইমানের পথে ডাকেন যে আমলের পথে ডাকেন তারা মনে প্রাণে তা গ্রহণ করে না সন্তুষ্টির সাথে গ্রহণ করে না যদি করে শুধুমাত্র বাহ্যিকভাবে লুক দেখানো গ্রহণ করাটা হলো লুক দেখানো তারা প্রকাশ্যভাবে তো তারা লুক দেখানোর জন্য মসজিদে নবীতে হাজির হয়ে রাসুল সাল্লু ইমামতিতে তারা সালাত আদায় করত নিয়মিত কারণ তাদের মুসলিম পরিচয় দেওয়ার জন্য এটা অপরিহার্য ছিল কিন্তু তাদের সালাতের মধ্যে মনোযোগ থাকতো না তারা যখন সালাতে দাঁড়াতো তারা সেখানে অলসতা সহকারে দাঁড়াতো নামাজের মধ্যে তাদের কোনো মনোনিবেশ থাকতো না ফুসু ফুসু থাকতো না নামাজের মধ্যে তাদের সেই প্রাণ শক্তি থাকতো না যে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা যায় সেই চেতনা তাদের মধ্যে জাগ্রত থাকতো না তা ভীষণ অলসতা বসত অমনোযোগিতার সাথে তারা সেই সালাতের মধ্যে নিরুপায় হয়ে দাঁড়াত সেখানে তারা মনোযোগী ছিল না কিন্তু বাহ্যিক সকল ক্ষেত্রেই মুসলিম পরিচয় দেওয়ার জন্য যে আমলগুলো করা দরকার সেগুলো তারা করত কিন্তু সেখানে তাদের মনোযোগ থাকত না এই জন্য মুনাফেকদের চিনার বড় একটা উপায় সেটা হল সালাত সালাতে যদি খুশু ও খুজু না থাকে সালাতে যদি মনোযোগ না থাকে সালাতের সময় হলে পরে যদি সে কাল ক্ষেপণ করে সময় ক্ষেপণ করে সে সালাতের সময় হওয়ার পর অহেতুক বিলম্ব করে সালাদকে শেষ শক্তি নিয়ে যায় এগুলো মুনাফিকের আলামত এটা পরিচিতি মুনাফিকের যে তার কোনো সরি ওজন নাই অহেতুক বিলম্ব করে তার অক্ষের শেষ দিকে নিয়ে গেল এটা কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য সে সালাতের মধ্যে যদি দাঁড়ায়ও সেখানে তার মনোযোগ থাকে না সেই সালাতের মধ্যে তার ভীষণ কষ্ট হয় এই জন্য সেই সালাতের মধ্যে সে শান্তি পায় না এটা কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য মুনাফিক চেনার জন্য সালাতের মধ্যেই মুনাফিকদের পরিচয় পাওয়া যায় এই সকল মুনাফিকদের কথাটা এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধাচরণটা হল তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে সকল কাজের আদেশ করেন ইমানদারগণ সন্তুষ্টির সাথে প্রতিযোগিতার সাথে কে আগে করবেন এগিয়ে আসেন রাসুলের আদেশ শোনা মাত্রই তারা প্রতিযোগিতার সাথে এগিয়ে আসেন সবার আগে চাইতেন এই কাজের দায়িত্বটা আমাকে দেওয়া হোক আমি এটা করি যেমন খাইবারের যুদ্ধের আগের দিন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন আগামীকাল ঘুরে আমি একজনের এমন একজনের হাতে পতাকা দেব যার দ্বারা এই খাইবার বিজিত হবে হজরত উমর রাজিয়াল্লাহ আনহু বলেন আমি কখনো কোনো দায়িত্ব পাওয়ার জন্য আশা করতাম না ইচ্ছা করতাম না সে লুব আমার হতো না কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের একটা শুভ সংবাদ শুনে আমার মধ্যে সে আগ্রহ পয়দা হয়ে গেল এবং ফজরের পর আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চোখের সামনে বসলাম যেহেতু তিনি আমাকে দেখতে পারেন এবং আমার মাথাটা বারবার উঁচু করতে থাকলাম যেন আমার দিকে ওনার দৃষ্টি নিবদ্ধ হয় কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খুশ করলেন আলী কই তখন বলে দেওয়া হলো যে আলী চুকের রোগে আক্রান্ত এরপর তিনি ডাকালেন আলী আসার পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার চুকে নিজের থুথু দিলেন তার রোগ মুক্তির জন্য দোয়া করলেন হজরত আলী রাজি আল্লাহু বলেন সাথে সাথে আমিও অনুভব করলাম আমার চোখে মনে হয় কোন রোগী ছিল না এরপর হজরত আলী রাজি আল্লাহু আনহুকে তিনি পতাকা দিলেন বললেন তুমি এদিক ওদিক তাকাবে না তুমি এগিয়ে যাও আলী রাজি আল্লাহ আনহু পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন কিছু যাওয়ার পর থেমে গেলেন যেভাবে দাঁড়িয়েছিলেন সামন দিকে তাকি পিছন পীরে রাসুলের দিকে তাকালেন না ওই অবস্থায় দেখি জিজ্ঞাসা করলেন আমি এদের বিরুদ্ধে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব রাসুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করবে আলী রাজি আল্লাহানহুর সে আমলটা একটু দেখেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি এদিক ওদিক তাকাবে না সুজা পতাকা নিয়ে এগিয়ে যাও এটা নির্দেশ কেমন আনুগত্য তখন তিনি সুজায় দাঁড়িয়ে থাকলেন প্রশ্ন করার জন্য পিছন পিড়ে একটু জিজ্ঞাসা করবেন সেই পিছনও পিলেন না সুজা দাঁড়িয়ে থেকে প্রশ্নটা করলেন রাসুল্লাহ সাল্লু আলহামের সাহাবাদের মধ্যে এই প্রতিযোগিতাটা ছিল ভালো কাজের ক্ষেত্রে আর এটা ছিল এমন একটা অবস্থা জীবন দেওয়ার অবস্থা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়া পতাকা নিয়ে যাওয়া এটা তো নিজের জীবনটাকে দিয়ে দেওয়ার মতো একটা অবস্থায় চলে যাওয়া এই মৃত্যু মুখে পতিত হওয়ার সময়ও তারা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নির্দেশ নির্দেশটাকে সন্তুষ্টির সাথে পালন করতেন কিন্তু মুনাফেকলা কোন যুদ্ধ জিহাদে আগ্রহের সাথে কখনো অগ্রসর হতো না বরং তাদের অবস্থাটা পূর্বে আলোচনা করা হয়েছে যদি মুসলমানদের সাথে কখনো যায় তখন কখন যাবে যখন তারা নিশ্চিত বিজয় জানতে পারবে যেখানে গেলে বিজয় হবে গণিমতের মাল পাওয়া যাবে আর যদি কষ্টটা কম হয় সফরটা সংক্ষিপ্ত বেশি দূরের সফর নয় তাহলে তারা তোমাদের সাথে যাবে কিন্তু যদি বিজয়টা অনিশ্চিত হয় এবং কষ্টের সফর হয় দীর্ঘ সফর হয় তাহলে কখনো তোমাদের সাথে তারা হবে না এই মোনাফেকরা কোনদিনই দিনকে তারা সন্তুষ্টির সাথে গ্রহণ না করার কারণে তারা দুনিয়ার কোন ঝুঁকি নিতে তারা রাজি নয় না তাদের সম্পদের না তাদের জীবনের প্রকারান্তরে তারা মুসলমানদের ভিতরে থেকে থেকে মুসলমানদেরকে নিরুৎসাহিত করত মুসলমানদেরকে তারা দুর্বল করে দেওয়ার চেষ্টা করত এরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মুসলমানদেরকে তারা দুর্বল করার চেষ্টা করত এরা ছিল বিথর থেকে মুসলমানদের পিছনে ফেলে দেওয়ার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর উপাদান এই মুনাফেকরা ছিল এই জন্য এদের অবস্থাটা রাসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ সুবাহ স্পষ্টভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন যাতে এদের ব্যাপারে সতর্ক থাকতে পারেন এরপর আমরা যদি এখন দেখি আজকে আজকের দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণকারী মুনাফেকদের সংখ্যাটা অন্য সকল সময়ের তুলনায় মনে হয় সবচেয়ে বেশি আজকের এই দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণকারী মুনাফেকদের সংখ্যাটা সবচেয়ে বেশি যদিও এই মুনাফেকরা হলো কারা এরা মূলত কাফের একদল মুনাফিক হলো মুমিন মুনাফেক একদল কাফের মুনাফিক আর আজকের দুনিয়ায় কাফের মুনাফিকের সংখ্যাটাই সবচেয়ে বেশি যারা মুসলমানদের অন্তর্ভুক্ত থেকে ইসলামের বিরোধিতা করছে আমরা আমরা যে দেশে বসবাস করি সেই দেশেও যদি আমরা দেখি মুসলিম পরিচয় দিচ্ছে এমন প্রচুর মানুষ আসলে তারা ইসলামকে পছন্দ করে না কিন্তু বাপদাদার আমল থেকে তার পরিচয় মুসলিম ছিল এই কারণে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে কিন্তু ইসলামকে পছন্দ করে না সুযোগ পেলেই ইসলামের বিপক্ষে তার অবস্থানটা সে পরিষ্কার করে দেয় এই ধরনের মুনাফিকের সংখ্যা আজকে সবচেয়ে বেশি যদিও এরা কাফের মুনাফিক কুফারদের সাথে এদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতম সম্পর্ক এরা বাহ্যিকভাবে মাঝে মাঝে সালাত আদায় করে বা নিয়মিত করে কিন্তু মনোযোগের সাথে নয় মুসলমানদের মতো বাহ্যিক কিছু এবাদত করে কখনো হজ করতে যায় উমরা করতে যায় এটা হলো শুধুমাত্র তাদের মুসলিম পরিচয় দেওয়ার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য মুসলিম পরিচয়ে পরিচয়ে ধোকা দিয়ে সেই পরিচিতিটা লাভ করার জন্য তারা এসব কাজ করে মাঝে মধ্যে তারা লোক দেখানো জাকাতও আদায় করে ইসলামের বাহ্যিক কিছু কাজ অনেকগুলো শেখ বেদাত মিশ্রিত কাজ যেগুলো এদেশের মানুষের মধ্যে ইসলাম নামে পরিচিতি লাভ করেছে যদিও ইসলাম নয় সেগুলো এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে মুসলিম পরিচয় দিতে তারা চেষ্টা করে কিন্তু ইসলামকে অপছন্দ করে এদের সংখ্যাটাই সবচেয়ে বেশি এখন আমাদের এই দেশে এরা মূলত ওই পর্যায়েরই কাফের মুনাফিকদের পর্যায়ের যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে এসব লোকদের জন্য চিরস্থায়ী জাহান নাম আমাদের মধ্যে একটা বড় ভ্রান্ত ধারণা আছে যে মুসলমানদের ঘরে জন্ম যেহেতু হয়েছে দুজকে শাস্তি বুক করার পর একদিন একদিন জান্নাতে যাবেই এক আকিদাটা কিন্তু ইহুদিদের এই আকিদাটা ইহুদিদের আকিদা ইহুদিরা বলতো দুজকের আগুন আমাদেরকে স্পর্শ করবে না যদি করেও তাহলে হাতে গোনা কিছুদিন এটা ছিল ইহুদিদের আকিদা আজকের মুসলমানদের মধ্যে এই ধারণাটার জন্মে আছে জাহান নামের আগুনে চিরস্থায়ী হবে না কারা যারা ইমান আনার পর আর কোন প্রকারের শিরকে লিপ্ত কখনো হয়নি কিন্তু সে পাপি ইমান আনছে শির্ক ছাড়া সে অন্য গুণা করেছে এমন কবিরা গুণাও করেছে হতে পারে সে কবিরা গুণাও করেছে তথাপিও হয়তো কবিরা গুণা থেকে সে তবা করে নাই আল্লাহ তাকে শাস্তি দেবেন তারই পাপের কারণে আল্লাহ তাকে দুজুকে দেবেন কিন্তু যেহেতু সে কখনো ফিরকে লিপ্ত হয়নি তার সরিষা পরিমাণ ইমানও যদি তার মধ্যে থাকে সে দুজকে স্থায়ী হবে না সে সেই দুজক থেকে বের হয়ে আসবে শর্ত কিন্তু একটা সেটা হল তার শির্ক মুক্ত ইমান ইমান যত দুর্বলই হোক না কেন যদি সেই ইমানটা শির্ক মুক্ত হয় আর যারা ইমান আনার পর শিরকে লিপ্ত হয়েছে তাদের আমল যত বেশি হোক না কেন তথাপিও তারা চিরস্থায়ী জাহান নামে যত বেশি আমল করুক সারা দিন সালাপ পড়েছে সারা রাত রাত্রি সালাপ পড়েছে সারা বছর রোজা রেখেছে কিন্তু সে শিরকে লিপ্ত সে মাজার পূজা করে কবর পূজা করে পীর পূজা করে এই বিভিন্ন ধরনের তরিকা মধাবে লিপ্ত হয়ে তারা শিল্পে লিপ্ত হয়েছে বিভিন্ন মানুষগুলোকে তারা পূজা করে মানুষের বানানো সেই মত পথের অনুসরণ করে এরা শিরকে লিপ্ত এরা চিরস্থায়ী জাহান নামে কারণ শিরকের শিরটা হলো এমন মারাত্মক অপরাধ যে শিরকের গুণাল্লাহ কখনো কারো জন্য ক্ষমা করেন না কিন্তু ইমানদার যদি সে গুণা করে নাফর মানি করে আল্লাহর অবাধ্যতা করে কবিরা গুণাও করে সে চুরি করে জেনা করে তথাপিও আল্লাহ তাকে শাস্তি দেওয়ার পর তাকে জান্নাতে দেবে না কারণ সে শির করে নাই কিন্তু যারা শিরকে লিপ্ত তাদের কোনো আমলই কাজে লাগবে না সব বরবাদ হয়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে আর এই ধরনের লোকদের সংখ্যাই আজকে সবচেয়ে বেশি যারা আল্লাহর সাথে শরিক করে মুসলিম পরিচয় দেওয়ার পর মুসলমান হওয়ার পর তারা আল্লাহর এবাদতে শরিক করে তারা আল্লাহর হুকুমতে শরিক করে এই সংখ্যা যদি আমরা বিশ্লেষণ করি যদি পরিসংখ্যান নিতে যাই তাহলে আমরা দেখব হয়তো একবারে নাইনটি পার্সেন্টের উপরে মুসলিম দাঁড়িয়ে লোকেরা এদেশের মধ্যে এখন এই ধরনের সিরকে লিপ্ত কেউ আবাদতের সিরকে লিপ্ত কেউ হুকুমতের সিরকে লিপ্ত আর এই দুটি হল সবচেয়ে বড় সিট অথচ বাহ্যিকভাবে তারা নিজেরা মুসলিম পরিচয় দেয় আর মুসলমান হিসেবে তারা কিছু আমলও করে এই কারণে তারা মুসলিম পরিচয় দেওয়ার কারণে এরা হল মুনাফিক তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই আর এই শির করার কারণে এরা হয়েছে মুসলিম এই জন্য এরা হবে চিরস্থায়ী জাহান নামে আর যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করে অর্থাৎ তাদের জীবন যাপনের জন্য চলার জন্য বিধান মানার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আইন কানুন দেওয়া হয়েছে তার বিরোধিতা করে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম নাজাতের যেই তরিকা মানব জাতির সামনে প্রদর্শন করে গেছেন সেই তরিকায় না চলে অন্য মানুষের বানানো তরিকায় সে জীবন যাপন করে এই হিসাবে রাসুলের বিরোধিতা করে এরা আল্লাহর দুশ্মন রাসুলের দুশ্মন আর এই সকল লোকদের জন্যই চিরস্থায়ী জাহান নাম আর এটা হল তাদের জন্য বড় ধরনের লাঞ্ছনা এবং অপমান يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون মুনাফিকরা ভয় পায় যে মুসলমানদের উপর এমন কোন সুরা নাজিল হয় কিনা যেই সুরার মাধ্যমে মুনাফিকদের অন্তরের সংবাদটুকু দিয়ে দেওয়া হয় মুনাফিকদের মনে কি আছে সেই বিষয়টুকু গুলো ওই সুরার মাধ্যমে খুলাকুলে ভাবে বর্ণনা করে দেওয়া হয় এই জন্য তারা শঙ্কিত আল্লাহ বলছেন বলে দিন তোমরা ঠাট্টা করতে থাকো পুলিশ পুলিশ তোমরা ঠাট্টা করতে থাকো আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন যেই বিষয়ে তোমরা শঙ্কিত যেই বিষয়গুলো তোমরা গোপনে গোপনে করছো আর মনে মনে ভয় পাচ্ছ যে তোমাদের এই গোপন বিষয়গুলো আল্লাহ প্রকাশ করে দেওয়ার দিন দিয়ে কোন ধরনের সুরা নাজিল করে করেন কিনা এই ভয় তোমরা করছো তোমরা চেষ্টা করতেই থাকো আল্লাহ অবশ্যই তোমাদের এই বিষয়গুলো প্রকাশ করে দেবেন এখানে মুনাফিকদের আগে যে কাতাদাদেরকে বর্ণিত একটি কথা আমি প্রকাশ করলাম এই জন্য অনেকগুলো ঘটনা আছে যে মুনাফিকরা গোপনে গোপনে অনেক সময় তাদের মনের কথাগুলো তারা তাদের আশপাশের লোকদের কাছে বলে ফেলত তাবুকের যুদ্ধের সময় এমন একটি ঘটনা ঘটেছিল এক মুনাফিক তার কাছে বসা ছিল কয়েকজন লোক সে তাদের কাছে বলে ফেলল যে মুসলমানরা তো এই কোরআন যে তারা মানে তারা লুবের কারণে মানে এর মাধ্যমে তার সম্পদ পাচ্ছে তাদের পেট পূজা করছে এই সম্পদের লুবে তারা কোরআনের পথে চলছে আসলে এরা কাপুরুষ এই কথাগুলো যখন বলছে একজন সাহাবা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে এই সংবাদটা পৌঁছে দিলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাকে ডেকে আনালেন আনার পর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সব কথাগুলো বলছো তখন সে কসম করে বলল যে আমি এই কথা বলি নাই সরাসরি সে অস্বীকার করলো আমি এই সব কথাগুলো বলিনি তখন যিনি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে সংবাদ পৌঁছিয়েছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হ্যাঁ আল্লাহ তুমি সত্যটাকে সত্য হিসেবে প্রকাশ করে দাও আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুমি প্রকাশ করে দাও এরপর আল্লাহ সুবাহ কোরআন মজিদের এই আয়াত নাজিল করে এই ধরনেরই বিভিন্ন ধরনের উক্তি মুনাফেসা করত তাদের এই গোপন উক্তিগুলো লুকিয়ে লুকিয়ে কথাগুলো আল্লাহ সুবাহ প্রকাশ করে দিতেন এখানে তারা উক্তি করার সময় তাদের মনের যে অবস্থাটা আল্লাহ সেটা তুলে ধরছেন তারা ভয় পেত ইয়াহজাদুল মুনাফিকুন তাদের মনের মধ্যে একটা শঙ্কা থাকত ভীতি থাকত তারা যা কিছু গোপনে করছে গোপনে বলছে এটা গোপন থাকবে কিনা কেউ না শুনলেও তাদের বিপক্ষে এটা অভিযোগ হিসাবে দায়ের করার মতো কোনো সুযোগ না থাকলেও তাদের ভয় ছিল আল্লাহ যদি তাদের এই বিষয়টা প্রকাশ করে দিয়ে কোন সুরা নাজিল করে দেন তাহলে তো তারা আরো স্বীকার করতে পারবে না এই জন্য তারা সব সময় শঙ্কিত থাকত তাদের মনের ভিতরে কি আছে মুনাফিকদের অন্তরের মধ্যে কি আছে সেই সংবাদগুলো প্রকাশ করে দিয়ে আল্লাহ যদি কোন সুরা নাজিল করেন এই ভয়টাই তাদের অন্তরের মধ্যে ছিল আল্লাহ বলে দেন তোমরা প্রকাশ করো আর গোপনই করো তোমাদের সেই মনের অবস্থা যেভাবে ইচ্ছা তোমরা প্রকাশ করো তোমরা তোমাদের মতো তোমরা করতে থাকো পুলিশ তাহা জিপু তোমরা তোমাদের ঠাট্টা বিদ্রুপ যা করার করতে থাকো নিশ্চয়ই আল্লাহ তোমাদের সেই কর্ম এবং তোমাদের মনের সেই গোপন অবস্থা অবশ্যই প্রকাশ করে দেবেন যদিও তোমরা শঙ্কিত আছো এই বিষয়ে তোমরা যেই বিষয়ে তোমরা শঙ্কা করছো আশঙ্কা করছো আল্লাহ প্রকাশ করে দেন কিনা আল্লাহ অবশ্যই সেগুলো প্রকাশ করে দেবেন সেহেতু তোমরা তোমাদের অবস্থা তোমরা যেভাবে ইচ্ছা সেটা সেভাবে তোমরা করতে থাকো রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সময়ে সেই মুনাফিকরা এইভাবেই তাদের নেফাকের অবস্থাটা তারা লুকিয়ে রাখত সময় সুযোগ মতো প্রকাশ করত বাহ্যিকভাবে মুসলমানদের মধ্যে তারা এমন ভাবে মিশে থাকত তাদের আমল দেখে বোঝা যেত না সে মুনাফেক কিন্তু ভিতরে ভিতরে তার সংখ্যা থাকত সে তো নিজের অবস্থাটা সে বুঝে এই জন্য নিজে নিজে ভিতরে ভিতরে সে শঙ্কিত থাকত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এই মুনাফিকিটা প্রকাশ্য ছিল না ছিল গোপনে এই জন্য হজরতে হুজাইফার রাজি আল্লাহ আনহু বলেন যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে মুনাফিকি যা হতো সেটা গোপনে গোপনে করা হতো আর এখন তো আর মুনাফিকি নাই এখন ইমানের পরে যা আছে তা সম্পূর্ণ কুফুরি আছে এখন মুনাফিকি নাই ইমানের পর আছে এখন কুফুরি অর্থাৎ লোকজন প্রকাশ্যভাবে তার মুনাফিকি করে যে মুনাফিকরা রাসুলের যুগে গোপনে গোপনে করত এরা এখন প্রকাশ্য করে তাদের কুফুরিটা কি প্রকাশ করে দিচ্ছে গোপনে করার কারণে সেটা ছিল মুনাফিক কারণ মুনাফিকদের বাহ্যিক অবস্থা এক এক রকম আর আভ্যন্তরীণ অবস্থা হলো আর এক রকম এই জন্য এটা হলো মুনাফিক কিন্তু তাদের আভ্যন্তরীণ বিষয়ের তা যদি প্রকাশ্যভাবে চলে আসে তাহলে সেটার মুনাফিকই থাকে না এটা কুফুরি হয়ে যায় কারণ তাদের মধ্যে যা গোপনে গোপনে লুকায়িত ছিল সেইগুলো যখন প্রকাশিত হয়ে যাবে সেগুলো কুফুরি হয়ে যাবে কারণ এই ধরনের আকিদা বিশ্বাস কর্ম এগুলো সব কুফুরি এই জন্য যখন তার এই নেফাতটাকে প্রকাশ করে দেবে তখন এটার মুনাফিকি থাকে না এটা প্রকাশ্য কুফুর হয়ে যায় এই কথাটাই হজরতে হুজাইফা রাজি আল্লাহ বলেছেন যে এখন যা আছে সেটা ইসলামের পর ইমানের পর কুফুরি আছে মুনাফিকি আর নাই কারণ এখন লোকজন প্রকাশ্যভাবে তার সেই প্রকাশ করে দিচ্ছে কর্মকাণ্ড করছে তার গোপনের অন্তরে যা কিছু ছিল সেগুলো লুকিয়ে রাখছে না প্রকাশ করে দিচ্ছে আমরা কি আজকে দেখতে পাচ্ছি আজকে এখন যদি আমরা দেখি আমাদের এই দেশের যে অবস্থা মুসলিম পরিচয়ে অসংখ্য মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু যেই সকল নাস্তিক মুক্তাদ কাফের মুশ্রিক শয়তানের অনুসারীরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিপক্ষে সরাসরি কথা বলে তাদের সমর্থনে তাদের পক্ষ অবলম্বন করেছে যেমন আজকে হরতাল দেখেছে যারা এই হরতাল দেখেছে যারা হরতালের সমর্থন করছে বিশেষ করে বর্তমানে সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভাবে এরা কাফের হয়ে গেছে এই কাফের কেজদেরকে যদি কেউ কাফের না মনে করে তারাও কাফের হয়ে যাবে এরা এটা মুনাফিকি নয় এটা সরাসরি কুকুরি এবং এই কাফেরদেরকে যে হত্যা করবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে যারা আজকে নিজেরা সেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং ইসলামের বিপক্ষে যারা সরাসরি তাদের কি একটা মঞ্চ বানিয়েছে শাহবাগ মঞ্চ এদেশের সকল শয়তানগুলো মিলে এটা করেছে মানবাকৃতির এই শয়তানগুলো এই শয়তানগুলোর সমর্থন জুগিয়েছে এখনকার এই নিকৃষ্টতম জানুয়ারের মতো দেশ চালাচ্ছে যে হারামি লীগ এই হারামি লীগের প্রধান যে একটা সরাসরি মুশ্রিক কাফের মোট্টাদ সে হাসিনা এটা সমর্থন দিয়ে তার পৃষ্ঠপৃষ্ঠকতায় এগুলো করছে এরা কাফের এই কাফেরদেরকে যদি কেউ কাফের মনে না করে তারাও কাফের হবে এবং এই কাফেরদেরকে যে হত্যা করবে সন্দেহাতীত সে জান্নাতি হবে রাসুল্লাহ সাল্লু আলাই আলাইসাল্লাম এইভাবেই এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই মুমিনদেরকে নির্দেশ দিয়েছিলেন আর মুনাফিকরা তাদের অন্তরে এটা গোপন রেখেছিল আল্লাহর বিরোধিতা রাসুলের বিরোধিতা ইসলামের বিরোধিতা গোপন রেখেছিল বলে তারা ছিল মুনাফিক যদি সেই সময় তারা অন্তরে যা গোপন রেখেছিল যদি এটা প্রকাশ করে দিত রাসুল্লাহ সাল্লাহামের সাহাবাগন একটি কেউ জীবিত রাখতেন না তাদের গাড়ের উপর একটারও মাথা থাকত না যেহেতু সেই সময় তাদের বিষয়টা তারা অন্তরের মধ্যে গোপন রেখেছিল এই জন্য তারা সেদিন রক্ষা পেয়েছে তাদের গোপনীয় বিষয়গুলো প্রকাশ করলে তারা একটিও বাঁচতে পারত না গাড়ের উপর একটারও মাথা থাকত না কিন্তু আজকে এরা তাদের এই কুফরি বাক্যগুলো কুফরি আকিদাগুলো প্রকাশ্যভাবে তারা ঘোষণা করছে তারা প্রকাশ্যভাবে রাস্তা দখল করে মঞ্চ বানিয়ে সেখানে ঘোষণা করছে আর তাদেরই ডাকে সরা দিয়ে আজকে এদেশের সড়ক পথ রেলপথ নৌপথ সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এদেশে মুসলমান কয়জন আছে যারা তাদের এগুলোকে সমর্থন দিয়ে তাদের পক্ষ অবলম্বন করে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে করেছে এরা সকলেই কাফের সকলেই মুরতাদ এরা এই সকলেই নাস্তিক যদিও বাহ্যিকভাবে তারা কেউ কেউ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এগুলো হলো তাদের শয়তানি ঢুকা মাত্র তারা প্রকাশ্যভাবে যেটা দেখাচ্ছে এটা শয়তানি ঢুকা ছাড়া কিছু নয় এই কাফের মুরতাদটা তাদের পরিচয় প্রকাশ্যভাবে দিয়ে দেওয়ার পর যদি কেউ সন্দেহ পতিত হয় এদেরকে হত্যা করা জায়েজ হবে কিনা তাহলে আর ইমান থাকবে না সন্দেহাতীত ভাবে এদেরকে হত্যা করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে মুসলমানদেরকে তৈরি হতে হবে কারণ এরা তাদের পুকুরিটাকে সরাসরি প্রকাশ করে দিয়েছে এখন আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে না এত মুসলমানদের ভিড়ের মধ্যে কোন মুক্তা নাস্তিকটা লুকিয়ে আছে এটা এত খুঁজাখুঁজির প্রয়োজন হবে না কারণ তারা তাদের নিজেদের পরিচিতিটা রাস্তায় এসে মঞ্চ বানিয়ে প্রকাশ করে দিয়েছে আমরা চুকের সামনে তাকালি তাদেরকে দেখতে পাব সেই সময়ে মুনাফেকরা তাদের মুনাফিকিটা কষ্ট গোপনে আর এখন তারা যেহেতু প্রকাশ্যভাবে করছে এই জন্য এটা মুনাফেকি নয় এটা কুফুরি এই জন্যই আল্লাহ সুবাহ এইখানে সুরায় বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে মুনাফিকদের চিত্র বর্ণনা করতে গিয়ে গিয়ে মাঝে মাঝে বলছেন কাফের এদেরকে বলছেন মাঝে মাঝে মুশফিক বলছেন অর্থাৎ এই সকল মুনাফেকরা এরা কাফেরও এরা মুশফিকও এরা শুধু মুনাফিক নয় এরা কাফের এবং মুশফিকও এই কথাটাই এখানে আল্লাহ সুবাহ বলে দিচ্ছেন সেই সময় মুনাফেকরা যেটা এই গোপনে গোপনে তারা করত এটা তারা ভীত ছিল এই জন্য তাদের মুনাফিকেরা যদি প্রকাশ হয়ে যায় ভয় ছিল যদি মুসলমানরা তার মুনাফিকিটা প্রকাশ্যভাবে জেনে ফেলে তাহলে তার তো আর অস্তিত্ব থাকবে না তাকে হত্যা করা ফেরা হবে তাদের ভয় ছিল কারণ তাদের এই কথাগুলো এই কাজগুলো এটা কুফুরি তারাও বুঝত এই জন্য তারা গোপন ডাকত সেই সময় মুসলমানদের শক্তি এই পর্যায়ে পৌঁছেছিল তারা রাস্তায় চলতে গিয়ে মুসলমানদের হাতের দিকে তাকাত তার হাতটা কি তরবারির মধ্যে লাগানো আছে কিনা এই ভয়ে তারা চলত কারণ তার মুনাফিকিটা যদি কোনো মুসলমান বুঝতে পারে তাহলে কখন যে তার তরবার এটা বের করে তার গাড়ের উপর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে ফেলে দেয় এই ভয় তাদের ছিল এই জন্য তারা সবসময় ভীত শঙ্কিত থাকত কিন্তু আজকে এরা তাদের এই কুফুরিটাকে প্রকাশ্যভাবে নিয়ে এসেছে আর কুফরির প্রচার প্রসারের জন্য আজকে তারা সকল মাধ্যম তারা ব্যবহার করে চলছে আর আমরা আজকে সন্দেহ পোষণ করি এদের কুফুরির ব্যাপারে তাদের সিরকের ব্যাপারে এদের মোরতাদ হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করি যদি কেউ করে তার ইমান থাকবে না যে প্রকাশ্যভাবে তার কুক্তিটাকে প্রকাশ করে দিল আর কেউ যদি সন্দেহ করে আরে সে তো নামাজ পড়ে এই কথা বলে যদি কেউ লোকদেরকে ধোকা দিতে চায় তাকে প্রথম হত্যা করা দরকার আজকে কিছু আলেম নামদারের কিছু লোক এদের পক্ষ অবলম্বন করেছে এই সকল দুষ্ট শয়তানগুলোকে আগে হত্যা করা দরকার এরা হল শায়খুন্নাজি ইবলিশ শয়তান বারুন নজদয় যে বসেছিল যে সাইফুন নজদি আমি আলোচনা আগে করেছিলাম খেয়াল আছে তো এরা হলো সকলেই সাইফুন নজদি এরা ইবলিশ শয়তান যেটা নাত্তিক ব্লগারদের পক্ষ অবলম্বন করে আজ ফতুয়া দিচ্ছে মিটিং করছে এরা হলো সরাসরি শয়তান এই শয়তান গুলকে হত্যা করা দরকার যাতে করে ওই শয়তানদের পক্ষ অবলম্বনকারী আর কেউ হওয়ার সাহস না করে এই জন্যই হজরত হুজাই রাজি আল্লাহ বলেছেন রাসুলের যুগে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 এটা তো আমাদের আসল অন্তরের কথা নয় বলে দিন তোমরা কি আল্লাহ আল্লাহর আয়াত এবং রাসুলের ব্যাপারে তোমরা খেল তামাশা করছিলে এখানে ওই ঘটনার দিকে বর্ণনা করা হয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন তাবু যুদ্ধে মুজাহিদ বাহিনী নিয়ে রওনা দিয়েছিলেন প্রতি মধ্য থেকে বিভিন্ন গুত্র থেকে লোকজন বাহিনীতে শরিক হল এর মধ্য থেকে কয়েকটি গুত্রের কিছু মুনাফিক শরিক হল এবং সেখানে বারো জন মুনাফিক ছিল যেই মুনাফিকদের নাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরতে হুজাইফর রাজি আল্লাহ আনহুর কাছে কানে কানে বলে দিয়েছিলেন এই মুনাফিকরা ওই বাহিনীতে যাওয়ার সময় এই বারো জন তারা একসাথে থাকত আর তারা নিজেদের পরস্পরের মধ্যে বলা বলি করছিল একজন বলছিল যে তিনি যাচ্ছেন রুমের প্রাসাদ দখল করার জন্য রুমের সেই প্রাসাদ বালাখানাগুলো দখল করে সেখানে তিনি অবস্থান করবেন আর তাদের সুন্দরী রমণী যেটা হবে তাদের শয্যা সঙ্গিনী ওই আশায় তারা যাচ্ছেন কোন মুনাফিক এটাও বলল এটা রুম বাহিনীর সাথে এখন তারা যাচ্ছেন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র পুত্রগুলোর সাথে যুদ্ধ করে করে তাদের বড় সাহস বেড়ে গেছে এবার বোঝা যাবে যুদ্ধ কাকে বলে তারা রুম পড়া শক্তির সাথে যুদ্ধ করে যাচ্ছেন এই কথাগুলো পরস্পরে তারা বলছিল আর হাসি তামাশা করছিল আর কিছু কিছু মুসলমানদেরকে তারা নিরুৎসাহিত করার জন্য এই কথাগুলোর মাধ্যমে চেষ্টা করছিল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদের একত্রে থাকা এবং এইভাবে তাদের পরস্পরের মধ্যে কথাবার্তা এবং হাসি তামাশা লক্ষ্য করে হজরত উসামাকে পাঠিয়েছিলেন তুমি একটু তাদের দ্বারে কাছে গিয়ে শোনো তো তারা কি বলে তখন তিনি তাদের এই কিছু কথাবার্তা শুনে ফেললেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বর্ণনা করলেন তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই সব কথা সেখানে বলছিলে তখন তারা অনুনয় বিনয় করে বলতে থাকলো যে আমরা তো আসলে কিছু ঠাট্টা বিদ্রুপ করছিলাম দীর্ঘ সফরে যাচ্ছি ক্লান্তি লাগছে কষ্ট হচ্ছে সেই সফরের কষ্টটাকে লাঘব করার জন্য আমরা কিছু হাসি তামাশা করছিলাম মাত্র আমরা তো আসলে কোন কথার কথা বলিনি এমন একজন মুনাফিক এমনও যে ছিল যে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ বলছেন যে তার ব্যাপারে যখন তার কথাবার্তার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলহামকে অবহিত করা হয়েছিল আর কোরআন মজিদের এই আয়াতটা নাজিল হয়ে গেল তখন সে বুঝলো যে তার অবস্থাটা তো প্রকাশ হয়ে গেছে এখন তার বিপদ এই জন্য সে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উটের কাদের মধ্যে হাত রেখে পাথরের মধ্যে হুসত খেতে খেতে খেতে সে হাঁটছিল রাসুল উটির উপর সোয়ার আর সে অত্যধিক বিনয় আনুগত্য প্রকাশ করার জন্য রাসুলের কাছে গিয়েছে কাকুতি মিনতি করছে যে আমি তো এই কথাগুলো আসলে মন থেকে বলি নাই আর সেই তার আনুগত্য প্রকাশের জন্য ওনার উটের কাঁধের উপর তার হাতটা রেখেছে আর উট তো চলছে আর সে নিচের দিকে তাকানো তো সুযোগ নাই আর রাস্তার মধ্যে তো পাথর আছে এখানে সেখানে সেই পাথরগুলোর মধ্যে হুসুট খেয়ে খেয়ে মাঝে মাঝে পড়ছে তো তবে আবার উঠে দাঁড়িয়ে আবার রাসুল্লাহকে বলছে আমি তো এসব কোন কাজের কোন কাজ করিনি বা কথার কথা বলিনি এটা খেয়াল তামাশা করছিলাম মাত্র আর তার চোখটা ছিল রাসুলের তরবারির দিকে সে সবসময় থাকা তো সেই দিকে যে রাসুলের হাতটা কি তরবারির দিকে চলে যায় কিনা এই ভয়টা তার মধ্যে ছিল এইভাবে সে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে তার কৈফিয়ত পেশ করছিল অজুহাত পেশ করছিল এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যেই সকল কথা তারা বলছে এই সকল কথার ব্যাপারে তখন তারা তখন বলবে আমরা তো আসলে কোনো কথার কথা বলি নাই না কুয়া না লাভ আমরা কিছু গল্প গুজব করছিলাম তামাশা করছিলাম খেলা করছিলাম এগুলার মাধ্যমে কোনো আমরা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি এটা আমাদের আঁকিদা বিশ্বাসও ছিল না বরঞ্চ আমরা একটু হাসি তামাশা করার জন্য এই কথাগুলো বলছিলাম সেই যখন রাসুলের উটের কাঁধে হাত রেখে পাথরের মধ্যে হুচট খেতে খেতে এই কথাগুলো বলছিল তার দিকে রাসুল্লাহ সাল্লাম একবারও মুখ ফিরে তাকান নাই বরং তার কথার জবাবে এতটুকু বলছিলেন কুল আবিল্লাহ শুধু এ আয়টুকু পাঠ করছিলেন তার এই কথাগুলোর জবাবে এই আয়াতটুকু পাঠ করছিলেন যে আপনি বলে দিন তোমরা কি আল্লাহ আল্লাহর আয়াত এবং আল্লাহর রাসুলের ব্যাপারে তোমরা ঠাট্টা করছিলে কাফের এই মুনাফেকরা এই পর্যায়ে সেই সময় ছিল আর আজকে কিভাবে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারা করছিল গোপনে জিজ্ঞাসা করলে অস্বীকার করত অথবা তারা বলতো আমরা একটু হাসি তামাশা করছিলাম এই বলেই তারা কৈফিয়ত দেওয়ার চেষ্টা করত আর আজকে প্রকাশ্যভাবে আল্লাহ আল্লাহর আয়াত এবং রাসুল সম্পর্কে ঠাট্টা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে আর এই জন্য তারা কোনো ক্ষমা চাওয়ার পরিবর্তে বিদ্রোহী ভাব প্রকাশ করে প্রকাশ্য বিদ্রোহ করে এর কথাগুলো আরো ঘনিষ্ঠভাবে বলছে যে আমরা এটা বলছি বলবই সেই সময়ে গোপনে কথা বলার পর তারা ওই তরবারের দিকে তাকাত মুসলমানদের যে কখন মুসলমানদের তরবারি উন্মুক্ত হয়ে যায় এই ভয়ে ভীত ছিল আর আজকে এরা ভীত নয় কেন আজকে তারা জানে তাদের প্রকাশ্যভাবে আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহর আয়াত নিয়ে বিদ্রুপ করলে ঠাট্টা করলে তাদের গাড়ের উপর তরবারি চালানোর মতো কেউ নাই তারা আজকে জানে ওই মুসলমান আর নাই যেই মুসলমানরা ইসলামের বিরুদ্ধে যেই কথা বলে সাথে সাথে তাকে হত্যা করার জন্য তারা দ্বিধা করতেন না সেই সময়ে যে প্রকাশ্যভাবে কবিতার মাধ্যমে লেখনির মাধ্যমে সাহিত্যের মাধ্যমে আল্লাহ রাসুলকে কষ্ট দিত কাবিবনে আশরাফ সেই কাবিবনে আশরাফকে হত্যা করার জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম নির্দেশ দিয়েছিলেন আর আজকের যুগের যত কাবিবনে আশ্বাস রয়েছে যারা কবিতার মাধ্যমে লিখুনির মাধ্যমে ব্লগের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহর কোরআনের আয়াত নিয়ে থাকা বিদ্রুপ করে তাদেরকে যদি হত্যা করার নির্দেশ দেওয়া হয় আজকের এই ফেরাউনি সরকার নমরুদের পেটাত্তা যাদের ঘাড়ের উপর স্বর হয়েছে এই সকল সরকারগুলো ওই সকল নাস্তিক মোরতাদ কাফেরদের পক্ষ অবলম্বন করে এখন প্রয়োজন একদিকে যেমন এই ধরনের কাবিবনে আশ্বাসের মতো যারা হয়েছে তাদেরকে হত্যা করা আর তাদেরকে যারা সহযোগিতা করবে পৃষ্ঠপোষকের দিবে শেল্টার দিবে তাদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেওয়া যদি কোনো মুসলমান থাকে তার উপর আজকে এখন তার ইমানের দাবি প্রমাণ করার জন্য এটা অপরিহার্য যদি কেউ না করে বুঝতে হবে তার ইমান নেই আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহর আয়াত নিয়ে বিদ্রুপ করা হবে আর কোন মুসলমান যদি তার সে ইমানের আগুন যদি দাউ দাউ করে না জ্বলে ওঠে এই কুফরদেরকে নির্মূল করার জন্য যদি সে তার সর্বশক্তি নিয়োজিত না করে এবং এদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য যেভাবে পারে সেইভাবে হত্যা করার জন্য যদি তার সর্বশক্তি নিয়োজিত না করে তাহলে সে ইমানের দাবি করার কোন অধিকার রাখে না আজকে প্রকাশ্যভাবে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করছে আর তারা শক্তি এবং ধাপট প্রদর্শন করছে আর মুসলমান আজকে এদের বিপক্ষে করছে কি মিছিল করে মিটিং করে লং মার্চ করে সমাবেশ করে এটা তো আরেক ধরনের ঠাট্টা বিদ্রুপ মাত্র এটা তো আরেক ধরনের ঠাট্টা বিদ্রুপ ইসলামকে নিয়ে খেলতামাশার মতো এদের বিরুদ্ধে মিছিল মিটিং হরতাল আর এই লং মার্চ আর সমাবেশ করার কোন কথা কোরআন হাদিসের কোথাও কি আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আমলের মধ্যে সাহাবাদের জীবনে কখনো এই ধরনের কোন আমল কি কেউ দেখাতে পারবে এই ধরনের কর্মের কোন দলিল প্রকাশ্য ও প্রকাশ্য কোনো কিছু কেউ দেখাতে পারবে না সেখানে একটাই পাবে সেটা হলো উন্মুক্ত তরবারি এই ধরনের কর্মকাণ্ডের বিপক্ষে মুসলমানদের হল উন্মুক্ত তরবারি তরবারি হাতি নিয়ে গড় থেকে বের হবে এদেরকে হত্যা করার জন্য এটা হইল সুন্না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ এই ফরজ পালন না করে কি বিজাতীয় সংস্কৃতি এই হরতাল অবরোধ আর মিছিল মিটিং এগুলো হইল কুফরি সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এই লং মার্চ এগুলো ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় এইগুলো করে মূলত তাদেরই সহযোগিতা করা হচ্ছে এদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছে এদের তারা বুঝছে এরা কয়দিন চিল্লা চিল্লি করে রাস্তায় কয়েকটা মিছিল মিটিং করে লং মার্চ করে সমাবেশ করে এরা ক্লান্ত শ্রান্ত হয়ে মুরগির রান খেয়ে আরামে ঘুম দেবে আর তারা তাদের সেই ঠাট্টা বিদ্রুপ ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে রাসুল নিয়ে তারা নির্দিদায় সবসময় করে যেতে পারবে আমরা এ পর্যন্ত দেখেছি এই ধরনের যারা ইমোশনাল কখনো কখনো তারা হঠাৎ করে জেগে উঠে মনে হলো এখন মনে হয় ইসলাম চলে যাচ্ছে দেশে সব ইসলাম অনুযায়ী চলছে আর কোন একটা কাজ মনে হয় ইসলাম বিরোধী এখন হয়ে যাচ্ছে এই জন্য তাদের ইমানি জুস দেখানোর জন্য কয়েকদিনের জন্য রাস্তায় বেরিয়ে আসে কিছু মিছিল মিটিং অবরোধ হরতাল ইত্যাদি সমাবেশ করে এরপর দেখা যায় তারা নিশ্চিন্ত মনে ক্লান্ত শ্রান্ত হয়ে কয়েকদিনের জন্য বিশ্রাম নেয় এরপর এগুলো ভুলে যায় কয়েকদিন আগে যে কি মঞ্চে বক্তৃতা দিয়েছিল জ্বালাময়ী বক্তৃতা দিল মিছিল করলো মিটিং করলো অবরোধ করলো কয়েকদিন পর দেখা যায় এগুলো ভুলেই যায় তার খেয়াল থাকে না জিজ্ঞাসা করলে বলে আমরা তো জিহাদ করার প্রয়োজন ছিল জিহাদ করে ফেলেছি এটা আসলে আরেক ধরনের ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহর দুশ্মনদের বিপক্ষে মুসলমানদের একমাত্র কর্মসূচি হল তরবারি মুসলমানদের একমাত্র কর্মসূচি হল নিক্ষেপণযোগ্য অস্ত্র প্রয়োজন গুলি বোমা সেগুলো ব্যবহার করা ক্ষেপণাস্ত্র মিজাইল ব্যবহার করা আজকে তারা বিভিন্ন জায়গায় মঞ্চ করছে এগুলাকে নির্মূল করে দেওয়ার জন্য প্রয়োজন ছিল আজকে কয়েকটা শক্তিশালী বুমার মাত্র প্রয়োজন ছিল এখানে রাইফেল এর প্রয়োজন ছিল এগুলাকে নির্বিচারে হত্যা করার জন্য যা আছে সামনে মঞ্চে সবগুলো নাস্তিক মোরতাদ এবং কাফের এখানে বাছাই করার কোন সুযোগ নেই যদি দশজন মুজাহিদ দশটা ফর্টি সেভেন নিয়ে একসাথে ক্রাস করত এই কুফ্ফারগুলোর সঠিক জবাব হয়ে যেত মঞ্চগুলোর মধ্যে যদি সেখানে বড় ধরনের কোন বোমাগুলো নিক্ষেপ করা যেত আর একসাথে এই গুলো এখান থেকে উড়ে যেত এটাই হল সঠিক জবাব এই গুলো তখন আর তাদের আল্লাহ রাসুল এবং ইসলাম নিয়ে ঠাস্তা বিদ্রুপ করার সাহস পেত না যদি আজকে মুসলমানদের যুবকরা যদি তাদের তরবারি দাঁড় দিত ছুরি দাঁড় দিত আর এগুলো নিয়ে ওই কুফ্ফারদের গড় তল্লাশি চালাত এই নাস্তিক ব্লগার কাফেরদের ঘর কোথায় ঘরে ঘরে তল্লাশি চালাতো আর তার ঘরের মধ্যে গিয়ে এগুলোকে সবাই করত সেটাই হচ্ছিল উপযুক্ত কর্মসূচি এর মাধ্যমে শুধুমাত্র এই কুফফারদেরকে নির্মূল করা সম্ভব আল্লাহর কর্মসূচি এটাই তা না করে আজকে এই কুফফাররা একদিকে শাহবাগে তাদের মঞ্চের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল কোরআন নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছে আবার আজকে তারা ওই সাপলা চত্বর থেকে এদের বিপক্ষে কিছু ওয়াজ নসিহত বক্তৃতা সেখানে করছে এছাড়া তার কিছু নয় ওই শাহবাগ পর্যন্ত এদের আসার কোনো সাহস নেই শত্রু বলে এদের সাথে কোন ধরনের যুদ্ধ করার সাহস হিম্মত কর্মসূচি এদের নেই ইমান আকিদার মধ্যে তাদের এটা নেই এই জন্য পরস্পরে মূলত ইসলামের বিরোধিতার ব্যাপারে সকলেই একে অন্যের সহায়ক এদের দ্বারা কখনো এদেশের দিন বিজয়ী হবে না দিনের বিজয়ের পর একমাত্র জিহাদ আর যারা তাদের মোনাফিকি গোপনে করে আমরা হয়তো সেগুলো গোপনের মোনাফিকিগুলো জানতে পারবো না কারণ এখন তহি আর আছে না আমরা জানতে পারবো না কিন্তু যে প্রকাশ করে দেবে তার মুসলিম পরিচয় যতই থাকুক সে বছর আবিদ জাহিদ আলিম ফুকাহা পীর দরবেশ যত উপাধি থাকুক তথাপিও তাদেরকে আমরা যেহেতু প্রকাশ করে দিয়েছে তার কুপুরি আমরা তাকে নির্দয়বাদ হত্যা করব বিন্দু মাত্র দ্বিধা করব না মুজাহিদদের এই কর্মসূচি হওয়া উচিত এইভাবে আল্লাহর দিন বিজয়ী হবে আল্লাহ আরব বিষয়টি এমন স্পষ্ট করেছেন পরের আয়াতে দেখুন কারণ তারা হল পাপিষ্ট সম্প্রদায় আমি এত সময় যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে কিন্তু এত অপূর্ব মিল দেখেন এই আয়াতের মধ্যে যে ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ এদেরকে বলছেন তোমরা কোন অজুহাত পেশ করো না বাহানা পেশ করো না কোন কারণ দর্শাইও না কারণ তোমরা ইমান আনার পর কুপুরি করেছো একদিকে ইমানের দাবি করছো মুসলিম দাবি করছো আর আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করছো এটা কুফরি আর এই কাজটা কি করছেন আল্লাহ সরাসরি বলে যে না কুফরি কাজ তোমরা ইমান আনার পর তোমরা কুফরি করেছ এই জন্য তোমরা কোন অজুহাত পেশ করো না তোমাদের এই কাজটা বিদ্রুপের পক্ষে কোনো কারণ দর্শায় না আমরা এই কারণে করেছিলাম এই অবস্থায় করেছিলাম এই পরিস্থিতির মধ্যে পড়েছিলাম এই ধরনের অনর্থক মিথ্যা বাহানা তোমরা পেশ করো না বরং তোমরা আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে তোমরা কুফরি করে ফেলেছ তোমাদের ওই ইমানের দাবি করার আর অধিকার নাই তোমাদের এই কুপুরির কারণে আল্লাহ অবশ্যই তোমাদেরকে শাস্তি দিবেন তোমাদের মধ্য থেকে আল্লাহ কোন দলকে শাস্তি দেবেন আর কোন দলকে ক্ষমা করবেন এর দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন আজকে যদি এই আয়াতটি আমাদের এই সমাজে আমরা একটু মিলাইয়া দেখি তাহলে দেখতে পাব যারা এই সকল কুফরি কর্মকাণ্ড করছে আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে মানুষের তৈরি করা বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে কুফুরি করছে যারা তাগুত শয়তানের গুলামি করছে সাধারণ মানুষের মধ্য থেকে যারা না বুঝে না জেনে এদের অনুসরণ করছে আনুগত্য করছে এই পথে চলছে আজকে ওই নাস্তিক মুক্তাবদের পক্ষ অবলম্বন করে যারা হরতাল দেখেছে আর তাদের হরতালে যারা সহযোগিতা করছে এই সবগুলোকে যদি আমরা মিলাই তাহলে দেখতে পাব এদের যেমন একদল নিশ্চিতভাবে কাফের আর একদল কিছু সংখ্যক এমনও আছে তারা এদেরকে মনে প্রাণে পছন্দ করে না কিন্তু পরিস্থিতির মধ্যে বাধ্য হয়ে তাদের সমর্থক হয়ে আছে আল্লাহ তাদের অন্তরের খবরটা জানেন আজকে দেখবেন রেলপথ বন্ধ যারা বন্ধ করেছে এই কাফেরদের পক্ষ অবলম্বন নিয়ে এরাও কাফের কিন্তু এদের মধ্যে কিছু লোক থাকতে পারে সে নিরুপায় অসহায় দুর্বল অক্ষম যে কারণে সে তার শক্তি এখানে দেখাতে পারছে না দেখবেন হয়তো সকল পরিবহনের মধ্যে যদিও ওই কাফেরদের পক্ষ অবলম্বনকারীর সংখ্যাটাই সবচেয়ে বেশি কিন্তু কিছু সংখ্যক ইমানদারও থাকতে পারে যারা অক্ষম দুর্বল কিছু করতে পারছে না আজকে দেখবেন যে পুলিশ রেল এ সকল বাহিনী সরকারের নির্দেশে সারা দেশে রাস্তাঘাটে তল্লাশি চালিয়ে এই নাস্তিকদের বিপক্ষে সমাবেশে যাতে আসতে লোকজন না পারে তোর জন্য তল্লাশি চালাচ্ছে বাধা সৃষ্টি করছে এদের মধ্যে দেখবেন কিছু মানুষ এটা পছন্দ করছে না ইচ্ছার বিরুদ্ধে সে এদের চাকরি করে এই কারণ নিরুপায় হয়ে এটা সেটা করে তার অন্তরের অবস্থা আল্লাহ জানেন কেউ যদি একান্তই নিরুপায়ী হয়ে থাকে এমন কিছু লোক থাকতে পারে এই কথাটি আল্লাহ বলছেন তাদের এই কর্মের কারণে তারা কাফের হয়ে গেছে এই কাফেরদের মধ্য থেকে আল্লাহ একদলকে শাস্তি দেবেনি আর এর মধ্য থেকে কিছু সংখ্যককে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন ক্ষমা করবেন এই জন্য তারা এখানে দুর্বল অবস্থা থাকলো কেন তারা কেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করল না এটা তো অপরাধ তারা এদের সাথে সম্পর্ক ছিন্ন করল না এটা অপরাধ করেছে তাদের এই অপরাধটা যদি আল্লাহর কাছে তারা তবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে এই কথাটাই বলা হয়েছে এই মুনাফেকদের এই কাফেরদের তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে যেমন শাস্তি দেবেন আর কাউকে তিনি ক্ষমাও করবেন সেখানে শাস্তি দেওয়ার ব্যাপারটা শাস্তি দেওয়ার ব্যাপারটা আল্লাহ বলছেন যে এই জন্য তাদেরকে শাস্তি দিবেন তারা হলো পাপিষ্ঠ গুণাগার নাথর মানের দল তারা আল্লাহর অবাধ্য রাসুলের অবাধ্য আল্লাহ দিনের বিপরীত পথে তারা নিজের জীবনকে পরিচালনা করে এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন আর তাদের মধ্যে কিছু লোক আছে মনে প্রাণে এই কুকুরিটাকে পছন্দ করে না ইসলামকেই পছন্দ করে কিন্তু তথাপি ওদের সাথে সম্পর্ক রেখেছে এখন এদের অক্ষমতাটা যদি আল্লাহ জানেন যে এদের আসলে যারা অক্ষম ছিল তাদের অন্তরের অবস্থাটা আল্লাহ জানেন এই জন্য তাদের দবার ফলে আল্লাহ হয়তো তাদের কিছু সংখ্যককে ক্ষমাও করতে পারেন সেটা হলো আল্লাহর বিষয় কিন্তু আল্লাহ এদেরকে শাস্তি দেবেন আল্লাহ সাত পক্ষ থেকে শাস্তিটা কি এর আগে কিন্তু আমরা আলোচনা করেছি আল্লাহ দুই ধরনের শাস্তি কাফেরদের জন্য রেখেছেন একটা দুনিয়ায় একটা পরকালে দুনিয়ার শাস্তিটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হয়তো তাদের উপর গজব দেবেন অথবা ইমানদারদের হাত দিয়ে তাদেরকে সাহেবতা করবেন দুনিয়ার শাস্তি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব দিয়েও তাদেরকে সাহেবতা করতে পারেন অথবা ইমানদারদের হাত দিয়ে তাদেরকে সাহেবতা করবেন ইমানদারা তাদের অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এদেরকে হত্যা করবে লাঞ্ছিত করবে তাদের গড় বাড়িগুলোকে ঢুকে ঢুকে এদেরকে জবাই করবে এইভাবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় শাস্তি দেবেন আর পরকালীর শক্তি তো এটা নিশ্চিত শক্তি তারা তো আল্লাহর কবজার মধ্যে এমন ভাবে সেখানে অসহায়ের মতো সেখানে উপস্থিত হয়ে যাবে যে আল্লাহ সুবাহান তার পাপের শাস্তি যার যেমন তাকে সেইভাবেই তিনি শক্তিটা দেবেন আল্লাহ সুবাহ কোরআন মজিদ স্পষ্ট করে দিয়েছেন মানুষের বুঝার জন্য কারণ কোরআন মজিদের মূল লক্ষ্য বস্তু হল মানুষ কোরআন নাজিলের মূল কেন্দ্রটা কি কেন্দ্রবিন্দু কি কাদের উদ্দেশ্য করে কোরআন নাজিল করা হয়েছে মানুষকে উদ্দেশ্য করে এজন্য কোরআন এর মধ্যে যা বর্ণনা করা হয়েছে মানুষের জন্য কারণ মানুষই হল কোরআন মজিদের লক্ষ্য এই জন্য এই মানুষের অবস্থা বিভিন্ন শ্রেণী বিভিন্ন ধরনের আকিদা বিশ্বাস আমল চরিত্র সবকিছু আল্লাহ কোরআন মজিদে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আর ইমানদারদেরকে আল্লাহ সুবাহ অত্যধিক ভালোবাসেন পছন্দ করেন এই জন্যই ইমানের বিপরীত যত ধরনের কথা কাজ কর্ম আছে সবগুলো প্রকাশ করে দেন যেন ইমান ইমানদারগণ এই ধরনের কথা কাজ থেকে নিজেদেরকে আবাদতে রাখতে পারে নিরাপদ রাখতে পারে নিজেরা যাতে ভুল কমেও কখনো এই ধরনের কুফরি কথা তাদের মুখ থেকে বের না করে এই ধরনের মুনাফিকি কোনো আচরণ না করে এই জন্য আল্লাহ সুবাহ পুরাণ মজিদে এই সব কিছু বর্ণনা করেছেন একদিকে যেমন পজিটিভ বিষয়গুলো স্পষ্ট করেছেন অপরদিকে নেগেটিভ বিষয়গুলো স্পষ্ট করেছেন নেগেটিভ বিষয়গুলো স্পষ্ট করেছেন এই জন্য ইমানদারগণ যেন এগুলা দেখে বুঝে নে এগুলা থেকে বিরত থাকতে পারে আর পজিটিভ বিষয়গুলো স্পষ্ট করেছেন যেন এগুলোর উপর ইমানদারগণ আমল করতে পারে এতে করে কাফের মুনাফেক মুসিদদের থেকে ইমানদারগণ যেন সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর আজকের জামানায় তৃতীয় কোন ধারা নাই দুইটি ধারা প্রবাহিত সারা দুনিয়ায় একটা হলো ইসলামী ধারা আর একটা কুফরি ধারা মানব সমষ্টি দুইটি ভাগে বিভক্ত একদল ইমানের উপর প্রতিষ্ঠিত আর একদল কুফরির উপর প্রতিষ্ঠিত আর এখন কুফরির পাল্লাটাই আমরা দেখছি ভারী তথাপিও ইমানদাররা যারা কুফারদের বিরুদ্ধে তারা আজ অথল প্রকৃতপক্ষে তারা দিনের ব্যাপারে বিজয়ী কারণ নিজেরা কুফারদের পক্ষ থেকে যত প্রকারের বাধা হুমকি ধমকি আছে প্রতিবন্ধকতা আছে যত জুলুম নিপীড়ন আছে কোনো কিছুকেই তারা পড়ুয়া না করে ইমানের উপর দৃঢ়তা অবলম্বন করেছেন অটল থেকেছেন মৃত্যুর ময়দানে তারা বিচরণ করছেন তারা জীবনটাকে মুহূর্তের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তারা ময়দানে কুফারদের মোকাবেলায় বিচরণ করে নিজের ইমানকে প্রমাণ করছেন আর মাঝখানে যারা কুফারদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে মনে করে মাঝখানে আছি এরা মূলত কুফফারদেরই শক্তি এরা কুফফারদেরই অন্তর্ভুক্ত সেই নাস্তিক মোস্তাদদের অন্তর্ভুক্ত মাঝখানে কোনো পথ নেই দুইটি রাস্তা একটা রাস্তা ইসলামের একটা কুপুরের একটা রাস্তা আল্লাহর একটা রাস্তা শয়তানের একটা রাস্তা জান্নাতের একটা জাহান নামের তৃতীয় কোনো রাস্তা নাই অনেকে বলে আমি নিরপেক্ষ এইদিকে নাই ওইদিকে নাই সে আসলে আরো বড় শয়তান শয়তান মূলত রাস্তার মাঝখানে থাকে যেদিকে সুযোগ পায় সেই দিকে পালায় বদরের ময়দানে শয়তান গিয়েছিল কুফফারদের পক্ষ নিয়ে পরে হয়ে গেল সে নিরপেক্ষ যখন ময়দানে দেখতে পেল মুসলমানদের সাথে ফেরেস ফেরেস্তাগণ ময়দানে হাজির হয়ে গেছেন তখন সে ময়দান ছেড়ে পালিয়ে গেল কুফফারদের সাথে আর থাকল না সে নিরপেক্ষ হয়ে গেল সে বলল আমি এমন যা কিছু দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না ইমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি যারা নিরপেক্ষ দাবি করে এরা মূলত শয়তান নিরপেক্ষ বলছে কোনো কেউ নেই হয় ইসলামের পক্ষে নতুবা ইসলামের বিপক্ষে এই দুইটি অবস্থা আজকের দুনিয়ার মানুষের এটা একেবারে প্রকাশ্য হয়ে গিয়েছে এই জন্য সে ইসলামের পক্ষ অবলম্বনকারী যারা তারা হবে তাদেরই মতো যারা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে একত্রিত হয়েছিলেন ইমানের বলে বলিয়ান হয়ে যতটুকু সামর্থ্য তাদের ছিল সেই অস্ত্রগুলো নিয়ে তারা তৈরি হয়েছিলেন রাসুলের নির্দেশে যেখানে কুফরির মাথা উঁচু দেখতে পেতেন সেই কুফরির উঁচু মাথাকে নিচু করে দেওয়ার জন্য সেখানেই তারা হামলা করতেন অভিযান পরিচালনা করতেন দুনিয়া থেকে কুফুরির উঁচু মাথাগুলো তারা নিচু করে দিয়েছিলেন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে তাদেরকে পর্যদস্ত করে লাঞ্ছিত করে বিতাড়িত করেছিলেন আজকে কুফরদের উঁচু মাথা হয়ে আছে মুসলমানদের উচিত তাদের আজকের সেই উঁচু মাথাগুলো নিচু করে দেওয়ার জন্য তাদের গরদানের উপর মারা মুসলমানদের উচিত আজ প্রতি মুহূর্তে কুফরদের যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে আঘাত হানা নির্দয়ভাবে আঘাত হানা এইভাবেই কুফফারদেরকে নির্মূল করা যাবে শয়তানি শক্তি নির্মূলের এর ছাড়া আর কোনো পথ নেই শয়তান মারকে ভয় পায় মার খাওয়াকে শয়তান ভয় পায় আর কিছুকে ভয় পায় না ওয়াজ নথিহত করবেন এই নথিহতে শয়তানের মন কখনো বলে না সেহেতু যেখানে অপারেশন দরকার সেখানে অ্যান্টিবায়োটিক আর ট্যাবলেট খাওয়িয়ে কোনো লাভ হবে না সেখানে অপারেশনই করতে হবে মুসলমানদেরকে আজকে সকলেই সার্জারি ডাক্তার হওয়া দরকার আজকের দুনিয়ার মানব দেহটা আজকে ক্যান্সারে ভরে গেছে সেই ক্যান্সারে পূর্ণ দেহটাকে সুস্থ করতে হলে যত জায়গায় ক্যান্সার আক্রান্ত হয়েছে অপারেশন করে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে অবশিষ্ট দেহটা সমাজ দেহটা সুস্থ হয়ে যাবে এটাই একমাত্র উপায় চিকিৎসার একমাত্র পদ্ধতি এখন এটাই এবং আমাদেরকে সার্জারি ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই দুনিয়া থেকে কুফফারদেরকে নির্মূল করার জন্য নেফাকের সকল উৎসকে ধ্বংস করার জন্য মুসলিদদের সকল প্রকারের ফিরকি আস্তানা নির্মূল করে দেওয়ার জন্য আমাদেরকে আজকে হিরুয়া প্রত্যয় নিয়ে জেহাদের ময়দানে চাপিয়ে পড়তে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك কোন প্রশ্ন নাস্তিক মোরতাদ দেন মোরতাদ দেন নামাজ কত হত্যা হত্যা করা যাবে কিনা অবশ্যই করা যাবে কারণ তার নামাজ রোজা এটা এবাদত নয় তাদের সেই মোরতাদ হওয়ার কারণে এটা তার কোনো এবাদত আর থাকেনি সবগুলো বাতিল হয়ে গেছে এটা পরে উচ্চ আলোচনায় আসবে এই কথাগুলো এদের আমল সবকিছু ব্যর্থ বাতিল এটা কোনো আমল নয় কারণ তারা চেষ্টা করলেও তারা আল্লাহকে চেষ্টা করে না নামাজের এটা অভিনয় করে মাত্র তাদেরকে কুফারি মনে করবো কিনা তারা আজকে এখন এটা ওটার আমরা ওই যে আল্লাহ বলছেন আমি তোমাদের কতককে আমি শাস্তি দেব আর কতককে আমি ক্ষমা করে দেব কিন্তু তাদের কর্মটা ভুল যে কাজটা তারা করছে এটা ভুল করছে কিন্তু তাদের অন্তরের অবস্থাটা আল্লাহ জানেন এই ভুল কাজ করার ফলেও আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এই জন্য আমরা তাদের ব্যাপারে এই ধরনের কথা স্পষ্টভাবে বলবো না কিন্তু যারা কুফরিটাকেই প্রকাশ করছে তাদেরকে আমরা ভাবে তাদেরকে কাফের মোরতাদ হিসেবে আমরা ঘোষণাও করব বিশ্বাসও করব আমাদের মধ্যে যদি কারো প্রকাশ পায় তবে তাকে হত্যার জন্য আমিরের অনুমতির প্রয়োজন আছে কি মুনাফিকির প্রকাশ হওয়ার ব্যাপারটা এটা প্রমাণিত হওয়া দরকার আমি এর আগে একদিন একটা বলছি কোন ব্যক্তি হতে পারে তার মধ্যে মুনাফিকির কোন একটা বৈশিষ্ট্য আছে এমন হতে পারে সেটা বুঝে না এই যেটা নেফাকটা এটা যে নেফাক এটা যে মুনাফিক সে বুঝে না এমন হতে পারে কখনো কারো দ্বারা এই ধরনের মুনাফিকির কোন একটা কাজ হয়ে যেতে পারে এটা তার মানবীয় দুর্বলতা হতে পারে ইমানি দুর্বলতা হতে পারে তার আমলি দুর্বলতা হতে পারে যেই কারণে এই বিষয়টাতে খুব তাড়াহুড়া করা যাবে না যদি কেউ তার এই মুনাফিকি কর্মকাণ্ড অব্যাহতভাবেই করা পক্ষে থাকে এবং তার এই নেপাকটাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার পরও ওটা না ছাড়ে এই প্রতি সে অটল থাকে আর যদি এটা ইসলাম এবং ইসলাম বিজয়ের যে জামাত সেই জামার বিপক্ষে যদি হয় আর এটা প্রমাণিত হয় প্রমাণিত হওয়াটা কিন্তু সন্দেহাতীত হওয়া দরকার কারণ ভুল ক্রমে কোন মুমিনকে হত্যা করা ভীষণ অপরাধ মুমিনকে হত্যা করা যাবে না কেউ জেনে বুঝে কোন মুমিনকে হত্যা করবে সে তো চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে এই জন্য এই বিষয়টি অত্যধিক সেন্সিটিভ এই জন্য এটাতে তাড়াহুড়া করা যাবে না এই কর্মটা প্রমাণিত না হওয়া পর্যন্ত বিলম্ব করতে হবে এবং এই জন্য এটা অনুমতির প্রয়োজন কারণ কেউ বিচ্ছিন্নভাবে কেউ ভুল করে ফেলতে পারে তার বিচক্ষণতার অভাবে তার বিচার বিবেচনার দুর্বলতার অভাবে সে ভুল করে ফেলতে পারে না কোনো অপরাধ এতে কোনো অপরাধ নেই এটা রাসুল্লাহ সাল্লু সময়ও এমনটি হয়েছিল এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ব্যাপারে ফায়সালা দিয়েছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষ তার আমল অনুপাতে সে উঠবে যদি এই এখানে মুসলমান থাকতে পারে ইমানদার থাকতে পারে এটা আমাদের জানা নেই আমাদের টার্গেট হলো কুফার নাস্তিক মুরতাদ এরা তাদেরকে টার্গেট করে আমরা তাদেরকে অভিযান পরিচালনা করলাম তাদের হত্যা করলাম এর মধ্যে যদি কোনো ইমানদার থাকে তাহলে আল্লাহ তাকে ইমানদার হিসেবে হাসরের ময়দানে উঠাবেন এবং তার সেই ইমান এবং আমল অনুপাতে সে তার জায়গা পাবে কিন্তু যেহেতু আমাদের একটা টার্গেট উদ্দেশ্য ছিল না সে সেহেতু এই ব্যাপারে আমাদের কোনো অপরাধ নেই কারণ আমরা সাধারণভাবে অভিযান পরিচালনা করব রাসুদুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আমরা রাতের বেলায় কখনো কোনো গুত্রের উপর অভিযান পরিচালনা করি সেখানে নারী শিশুরাও সেখানে নিহত হয় কিন্তু নারী শিশুদেরকে হত্যা করতে তো নিষেধ করা হয়েছে শিশুরা তো আসলেই নিরপরাধ ছিল তো অপরাধী করে নাই কিন্তু তো তাপি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন যে তাতে কোনো অসুবিধা নেই তারা তাদেরই অন্তর্গত প্রশ্ন হলো মুনাফিকদের যে নারীরা আছে বা এই মুসলিমদের নারী এরা যদি ওই সম্পদ নিয়ে পালিয়ে যেতে চায় এদের আক্রমণ করা যাবে কি ওই নারীদের নারীরা যদি তাদের কুফরদের ওই সম্পদ নিয়ে পালাইয়া যেতে চায় হ্যাঁ তাদের সম্পদ তো তাদের কাছে কেড়ে নেওয়া যাবে এই নারীদের ব্যাপারটা হল যখন সে কুফরদেরই অন্তর্ভুক্ত এবং কুফরদের একটা সহযোগিতা সে করছে প্রকাশ্যভাবে এবং এটা ময়দানে অভিযানের মতোই সে কুফরদের সম্পদের নিরাপত্তা দিচ্ছে সে আর সেই দায়িত্বটা সে পালন করছে সে তখন বন্দিনী হবে তাকে হত্যা করা হবে না সে মালাকাত আইমানের অন্তর্ভুক্ত হবে আর সম্পদটা হবে গণিমত সেও হবে গণিমত বর্তমান অবস্থাটা তো হল যে এখানে মালাকাত আইমান রাখতে গেলে তামকিনের প্রয়োজন মুসলমানদের নিরাপদ ভূমির প্রয়োজন নিরাপদ ভূমি না হলে এটা তো তাকে রাখাটা ওরা নিরাপদ না এই কারণে এখানে তো নিরাপদে রাখা যাবে না এই কারণে যদি কুফফারদের যে সকল নারী কুফফারদের সহযোগিতায় ময়দানে থাকে তাদেরকে হত্যা করা যাবে কিন্তু তাদের ঘর বাড়িতে যারা নিরাপদে আছে তারা কোনো অভিযানে বের হয়নি সেই সকল নারীদেরকে শিশুদেরকে হত্যা করা যাবে না কিন্তু যারা ময়দানে সহযোগিতা থাকবে কাপেরদের শেল্টার দিবে সেই সকল নারীরাও কিন্তু সেই হত্যার দিব আজকে তো সারা দুনিয়ায় সকল বাহিনীর মধ্যে কুফারদের বাহিনীর মধ্যে সেনাবাহিনীতে পুলিশের এদের সর্বত্র নারীরা আছে সেহেতু এদেরকে হত্যা করতে সমস্যা নেই ও, ঠিক আছে তাহলে আর কোন প্রশ্ন আছে سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك